السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد প্রিয় দর্শক ও শ্রোতা ভাই বোনেরা আগেকার মতো আবারও আরেকটি মশলা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই পর্যায়ে যে মশালার কথা আলোচনা করব সেটা হচ্ছে একজন মানুষ অথবা চতুষ্পদ জন্তু যেগুলো আছে সেগুলোর ঝুটা মানে পরিত্যক্ত পানি যেটা থেকে পান করেছে সেগুলো কি পবিত্র কিনা সেটা নিয়ে আলোচনা হম এটাকে আরবিতে সুর বলা হয় আসার সেটা হচ্ছে তার বহু মানে কোনো পান পাত্র থেকে পানি পান করলে বাকি যে পানি থাকে সেটাই আমরা ঝুটা বলে থাকি একজন মানুষ পবিত্র হ্যাঁ, তার ঝুটাও পবিত্র চাই সে মুসলমান হোক অথবা কাফের হোক এরকম ভাবে হ্যাঁ, যে মহিলা আপনার ঋতুস্রাবী অথবা যেই হ্যাঁ, এরকম ভাবে যাদের গোসল ফরাজ হয়েছে সেই মানুষগুলোর ঝুটা পাক কারণ এটা প্রমাণিত যে রসুল আকরমসাল্লাম বলেন যে আল মুমিনুলাইনজস যে একজন মোমেন কখনো নাপাক হতে পারে না সুতরাং যখন সে নাপাক হয় না বস্তুত সে পাক মানুষ হ্যাঁ, তখন তার মুখ দিয়ে সে পান করলে বাকি পানি সেটা না পাক হয় না এই হাদিসটা মুসলিম মুসলিমের মধ্যে আমরা পাই তিন শত একাত্তর নম্বর হাদিস এরকম ভাবে আমরা আরেকটা ব্যাপার দেখি সেটা হচ্ছে হজরত আশরাদ আরেকটি হাদিস রয়েছে যে তিনি বলেন যে আন্না খান যে হজরত আয়সা তিনি হ্যাঁ, পানির পাত্র থেকে পান করতেন পানি তখন তিনি ঋতুস্রাবী ছিলেন হ্যাঁ, তখন এই পান পাত্রটা নিয়ে রসুল আকরম সাল্লাম তার মুখ যেখানে লেগেছিল সেইখানে মুখ দিয়ে পানি পান করতেন এর থেকে বোঝা যায় ঋতুস্রাবী হওয়ার পরেও তার মুখে পানি লাগার কারণে পানিটা নাপাক হয়নি তাইলে মানুষের ঝুটা হ্যাঁ অর্থাৎ পানি পান করার পর যে অবশিষ্ট পানি থাকে হ্যাঁ, সেটা কখনো নাপাক হয় না এবং সমস্ত ওলামাইকার এই ব্যাপারে একমত যে ভাবে যে যন্ত্রগুলোর গোস্ত খাওয়া যায় সেগুলো ঝুটা কখনো নাপাক হয় না তবে যেই চতুষ্পদ জন্তুগুলোর ঝুটা যেগুলার আপনার গোস্ত খাওয়া যায় না যেমন হিংস্র প্রাণী এবং গাদা ইত্যাদি বিশুদ্ধ কথা আছে সেগুলোর ঝুটাও পাক তবে যদি পানির মধ্যে কোনো প্রভাব বিস্তার না করে বিশেষ করে পানি যদি বেশি হয় হ্যাঁ কিন্তু যদি পানি কম হয় এবং তাদের পান করার কারণে পানির মধ্যে কোনো পরিবর্তন আসে তাইলে কিন্তু সেটা নাপাক হয়ে যাবে এবং এটার প্রমাণ হচ্ছে আগের হাদিস হ্যাঁ যেটা বলা হয়েছে আরেকটা হাদিস হচ্ছে আহ যে রসুল আকরম সাল্লাহ ইসলামকে পানি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যে এই পানিতে আপনার পশু এবং হিংস্র প্রাণী সেখানে মুখ দেয় সুতরাং এটা পাক হবে না নাপাক হবে তখন রসুল বলেছেন ঈদ আবাল ও খুল্লাতেই নিলাম ইয়াহমিল খাবাস যদি পানিটা দুই কল্লা সম পরিমাণ হয় তাহলে সেখানে আর নাপাক হয়ে যাবে না সেই পানি আর এটা আগেই বলেছি একশো ষাট লিটারের মতো পানি সেটাকে দুই কল্লা সম পরিমাণ বলা হয় হ্যাঁ তাইলে হিংস্র প্রাণীও সেটাকে নাপাক করতে পারেনি বেশি হওয়ার কারণে বুঝে গেছে এর কমে যদি হয় তাহলে নাপাক হয়ে যায় হয়ে যাবে সেটা আমরা একটু আগে বলেছিলাম আরো খাদিস আছে যে রসুল আকরম হ্যাঁ আপনার বিড়াল সম্পর্কে বলেছিলেন যখন কোনো পান পাত্র থেকে পানি পান করে সেই পানি সম্পর্কে যে ইন্নাহালা ইসাদ বিনাজিস যে বিড়াল নাপাক নয় ইন্নামাহিমিন তোয়াফিনা আলী ইকমতোয়াফাত কারণ এই বিড়ালটা তোমাদের উপর সবসময় আসা যাওয়া করে তোমাদের কাছে বিড়াল বিড়ালি হ্যাঁ, সুতরাং সেইগুলো মুখ দিলে সেটাও নাপাক হয় না অথচ সেটার বস্তু খাওয়া তো জায়জ নয় তাইলে সেটাও আপনার নাপাক সাধারণত হয় না এরকম ভাবে দ্বিতীয় কারণ হচ্ছে সেটার থেকে বাঁচাও কিন্তু মুশকিল হ্যাঁ, সুতরাং যদি তার বাকি পানিটা আমরা নাপাক বলি হ্যাঁ তখন তো আমাদের চলাফেরা মুশকিল হয়ে যাবে হ্যাঁ, সেটাতে হ্যাঁ, এবং ও মুখ দিলে যদি ওই জিনিস ধোয়া বাধ্যতামূলক হয়ে যায় সেটাও কষ্ট হবে আর সেই কষ্ট শরীর চায় না তবে দুটি প্রাণী রয়েছে সেগুলোর ঝুটা কিন্তু নাপাক যে কুকুর যদি কোথাও মুখ দেয় কোনো পানিতে সেই পানি নাপাক হয়ে যাবে শুকুর যদি কোনো পানিতে মুখ দেয় সেটাও নাপাক হয়ে যাবে কুকুরের প্রমাণ হচ্ছে হজরত আবুর হাদিস তিনি বলেন রসুল এসাদ করেন যে তুহুর যে তোমাদের কোনো পান পাত্রে যদি কুকুর মুখ দেয় তাহলে সেটা পবিত্র করবে বাদ ধুয়ে তার একবারের মধ্যে মাটি ব্যবহার করবে এই হাদিসটা আমরা দেখতে পাই বুখারির মধ্যে একশো বাহাত্তর নম্বর মুসলিমের মধ্যে দুইশত উনাশি হম এরকম ভাবে আপনার ওই পাওয়া যাবে এই দুই কিতাবের মধ্যে তাইলে এই হাদিস থেকে বোঝা যায় যে মুখ দিলে সেটা নাপাক হয় নতুবা নাপাক না হইলে কেন সাতবার দিতে বলেছে হ্যাঁ, আর আরেকটা আছে শুকর সম্পর্কে শুকর আসলেই নাপাক প্রাণী এবং সেটা নিকৃষ্ট এবং সেটা ময়লাযুক্ত প্রাণী হ্যাঁ, এই কারণে আল্লাহ তার সম্পর্কে বলেছেন কারণ সে হচ্ছে নাপাক সুতরাং নাপাক যখন সে তখন যদি কোন পানিতে মুখ দেয় সেটাও নাপাক হয়ে যাবে এই আয়াতটা সুরা নামের একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াত তাইলে আমরা বুঝতে পেরেছি যে মানুষের এবং চতুষ্পদ জন্তু যেটা গোস্ত খাওয়া যাক অথবা না খাওয়া যাক সেগুলোর ঝুটা সম্পর্কে সেগুলো পাক না না পাক হ্যাঁ, সেটা ইতিমধ্যে আমরা জেনে ফেলেছি আল্লাহ যে সঠিকটা জেনে আমল করার তৌফিক দান করুন ওসল আল্লাহ ওয়ালা আলহি ওসাহবিহি আজমাইন